রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগোয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগোয়ান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগোয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান নরঘাত কইব ধরা যুগ যুগ ধরিয়া মারছে মুসলমান রে কত আগুনে পুড়াইয়া নরঘাত কইব ধরা যুগ যুগ ধরিয়া মারছে মুসলমান রে কত আগুনে পুড়াইয়া মায়ের কলের শিশুটাকেও দেয়নি পরিত্রাণ মায়ের কলের শিশুটাকেও দেয়নি পরিত্রাণ রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান সূচি পাইরে কি করে ওই নবেল পুরস্কার যার দেশেতে হয় রে এমন জুলুম অত্যাচার সূচি পাইরে কি করে ওই নোবেল পুরস্কার যার দেশেতে হয় রে এমন জুলুম অত্যাচার অন্য জাতির জন্য যাহার কাঁদে না পরান অন্য জাতির জন্য যাহার কাঁদে না পরান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান বিশ্ব মুসলিম অস্ত্র ধরো জাগো ফেরাবার লড়াই করে স্বাধীন করো ওই যে মিয়ানমার বিশ্ব মুসলিম অস্ত্র ধরো জাগো ফেরাবার লড়াই করে স্বাধীন করো ওই যে মিয়ানমার কায়েম করো ওই জমি খোদার বিধান কায়েম করো ওই জমিনে খোদার বিধান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান আর দেরি নয় যাই রে সময় শুধুই যে বইয়া উঠলি না রে বন্ধুরে তুই এখনো জাগিয়া আর দেরি নয় যাই রে সময় শুধুই যে বইয়া উঠলি না রে বন্ধুরে তুই এখনো জাগিয়া পৌঁছে নাকি তোর কানেতে জিহাদে রাজান পৌঁছে নাকি তোর কানেতে জিহাদে রাজান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগোয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগোয়ান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান কইরে তোরা বীরের জাতি হাইরে মুসলমান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়ান রোহিঙ্গা ওই মুসলমানরা হইয়া মাজলুমান ডাকছে তোরে বারে বারে হইতে আগুয়া অন্বেষণ সুপ্ত প্রতিভা বিকাশই আমাদের অঙ্গীকার